পলাশিরাম্র কাননের মীর জাফর ঘষেটি বেগমের পলাশিরাম্র কাননের মীর জাফর ঘষেটি বেগমের পলাশিরাম্র কাননের মীর জাফর ঘষেটি বেগমের ষড়যন্ত্রের বিষাক্ত জাল ঘিরে রাখবে ঘিরে রাখবে আর কতকাল ঘিরে রাখবে ঘিরে রাখবে আর কতকাল পলাশিরাম্র কাননের মীর জাফর ঘষেটি বেগমের পলাশিরাম্র কাননের মীর জাফর ঘষেটি বেগমের ষড়যন্ত্রের বিষাক্ত ঘিরে রাখবে ঘিরে রাখবে আর কতকাল ঘিরে রাখবে ঘিরে রাখবে আর কতকাল তবে যে মুক্ত হবার সংগ্রামে ফের জাগবে নিথর ঘুমন্ত হয়ে যা সমুখে আসছে আবার কাশিম বাজার কুঠির সমরা তবে যে মুক্ত হবার সংগ্রামে ফের জাগবে নিথর সমুখে আসছে আবার কাশিম বাজার কুঠির সমরা সেই রাজবল্লভ রায় দুর্লভ রাজবল্লভ রায় দুর্লভ মেতেছে মানিক চা পলাশিরাম্র কাননের মীর জাফর ঘষটি বেগমে পলাশিরাম্র কাননের মীর জাফর ঘষটি বেগমে ষড়যন্ত্রের বিষাক্ত জাল ঘিরে রাখবে ঘিরে রাখবে আর কতকাল ঘিরে রাখবে ঘিরে রাখবে আর কতকাল আজও এই সার্বভৌম দেশ বিকানোর জন্য বিভোর দালাল তাবেদা এখনো লাশের উপর নৃত্য করে সেই নবকুমা আজও এই সার্বভৌম দেশ বিকানোর জন্য বিভোর দালাল তাবেদা এখনো লাশের উপর নৃত্য করে সেই নবকুমা জাগো সেই নবাব নির্মদন সেই নবাব নির্মদন জাগো মোহনলাল পলাশিরাম্র কাননের মীর জাফর ঘষেটি বেগমের পলাশিরাম্র কাননের মীর জাফর ঘষেটি বেগমের ষড়যন্ত্রের বিষাক্ত যা ঘিরে রাখবে ঘিরে রাখবে আর কতকাল ঘিরে রাখবে ঘিরে রাখবে আর কতকাল ঘিরে রাখবে ঘিরে রাখবে আর কতকাল ঘিরে রাখবে ঘিরে রাখবে আর কতকাল